السماوات والأرض بالحق وصوركم وصوركم فأحسن صوركم وإليه المصير سرشتا جي مديرك الله তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মফলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় অগণিত মফলুক এই দুনিয়ায় রিজিক পে যায় তার করুণায় আল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামেই গান গায় শিল্পী কবি চন্দ্র সূর্য গ্রহ তারা সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামে গান গায় শিল্পী কবি চন্দ্র সূর্য গ্রহ তারা সবুজের সমারোহে সুন্দর পৃথিবী স্রষ্টা তোমার হাতে গড়া তোমার নামে গান গায় শিল্পী কবি চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার নামের ধনী নদীর স্রোতে আরো গায়ে যে মাঝি মাল্লা গায়ে যে মাঝি মাল্লা স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মাসলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় অগণিত মাসলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় আল্লাহ সসাজে মুদির কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ সসাজে মুদির কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ তোমার করুণাতে ধন্য এ ধরণী ধন্য জিন করি ইনসানেরা তোমার নামেই গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধারা তোমার করুণা পে ধন্য এ ধরণী ধন্য জিন করি ইনসানেরা তোমার নামেই গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধারা তোমার করুণাতে ধন্যরে ধরণী ধন্য জিন করি ইনসানেরা তোমার নামে গুণ গায়ে তারা সকলি গায়ে পাহাড় নদী ঝর্ণা ধরা তোমার সে নাম ধনি পাখির ডাকে শুনি গায়ে তারা ইল্লাল্লাহ গায়ে তারা ইল্লাল্লাহ স্রষ্টা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ দস্তাজ মুদের আল্লাহ তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ অগণিত মখলুক এই দুনিয়ায় নিজেই পেয়ে যায় তার করুণায় অগণিত মখলুক এই দুনিয়ায় নিজেই পেয়ে যায় তার করুণায় ও আল্লাহ স্রষ্টা যে মোদের তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ স্রষ্টা যে মোদের তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ মোদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামেই যেন গান গেয়ে যায় আসর দিবস কালে ভুলো না তো তুমি আরস্তলে যেন শান্তুকু পাই মোদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামে যেন গান গেয়ে যায় আসর দিবস কালে ভুলো না তো তুমি আরস্তলে যেন শান্তুকু পাই মোদের জীবন প্রভু কবুল করো তুমি তোমার নামে যেন গান গেয়ে যায় আসর দিবস কালে ভুলো রাখো তুমি আরস যেন সন্দুপ পাই শুধুই তোমার পথে জীবন দিতে মোরা চাই প্রভু ইনশাল্লাহ চাই প্রভু ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের আল্লাহ তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ স্রষ্টা যে মুদের আল্লাহ তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ অগণিত মাফলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় অগণিত মাফলুক এই দুনিয়ায় রিজিক পেয়ে যায় তার করুণায় ও আল্লাহ ত্রসাদি মুদের কাল্লা তার নাম নিয়ে চলে ইনশাল্লাহ ত্রসাদি মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ রাস্তা যে মুদের কাল্লা তার নাম নিয়ে চলি ইনশাল্লাহ